কায়দা আনাবি هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا قام أحدكم عن مجلسه ইদা কাম আহাদুকুম আন মাজিলিসে সুম্মা রাজা ইলেই ফাহুয়া আহাক্ক বে রওয়াহুল ইমাম ইবনু মা জাফি সোনানে সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনের আমার এই হাদিসটি ইমাম ইবনু মাজা রহমতুল্লাহ আলাই নিজ সোনান গ্রন্থে উল্লেখ করেছেন আর হাদিস নম্বর হচ্ছে তিন হাজার সাতশো সতেরো আর এই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই নিজ সহি গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নম্বর হচ্ছে একত্রিশ হাইফেন ব্র্যাকেটের মধ্যে দু তবে হাদিসের শব্দগুলি সোনান এবং মাজা থেকে নেওয়া হয়েছে হাদিসের অর্থটি হলো এই যে আবু হরে রাহ তাল আনহতে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে তোমাদের মধ্যে থেকে যখন কোনো ব্যক্তি নিজের বসার জায়গা হতে উঠে গিয়ে আবার সেখানে ফিরে আসবে তখন সেই ব্যক্তি উক্ত জায়গাতে বসার অধিকতর অধিকারী হবে তাহলে আপনি যে এক জায়গায় বসেছিলেন কোনো কারণবশতে আপনি গেলেন সেখান থেকে অজু করতে বা কোনো প্রয়োজনে সেখান থেকে উঠে গেলেন আপনি যখন ফিরে আসবেন তো আপনার আপনি সেই জায়গার অধিকারী যেই জায়গাতে আপনি আগে বসেছিলেন তো সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার এই হাদিসটি নারী পুরুষ ছেলে মেয়ে সকলের জন্য প্রযোজ্য সুতরাং এই হাদিসটির উপরে আমরা আমল করব অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি কোনো প্রয়োজনে উঠে গেছে তার জায়গাটি সে দখল করে নিয়েছে তো আসলে ইসলামী বিধান হলো যে যে যেখানে বসবে প্রথমে সেই জায়গাটির সে অধিকারী হবে সে যদি কারণবশতে উঠে যায় এবং সেখানে আবার ফিরে আসে তো সে ব্যক্তি সেই জায়গার অধিকারী হবে তো এই হাদিসটির ভাবার্থ আপনাদের সামনে তুলে ধরলাম এতে থেকে আমরা কি উপদেশ পেলাম এটা জানা দরকার মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন যে কোনো সভার বা মজলিসের আদব কায়দার রক্ষা করে চলে সুতরাং তাতে এমন কোনো আচরণ করা উচিত নয় যার দ্বারা সভার লোকজনের কষ্ট হবে আমার আচরণ যেন ভালো থাকে আমার আচরণের দ্বারা মজলিসের লোকের যেন কষ্ট না হয় তাই যে কোনো সভার বা মজলিসের আদব কায়দার অন্তর্ভুক্ত একটি বিষয় হলো এই যে মজলিসে অংশগ্রহণকারী ব্যক্তি যখন তার কোনো প্রয়োজনীয় কাজ বা অজু কিংবা পবিত্রতার জনের কাজের জন্য নিজের বসার জায়গা হতে উঠে গিয়ে আবার সেখানে ফিরে আসবে তখন সেই ব্যক্তি উক্ত জায়গাতে বসার অধিকতর অধিকতর অধিকারী হিসাবে পরিগণিত হবে সুতরাং কাউরি জায়গা যেন আমরা দখল না করি কেন যে এই রকম ভাবে দেখা যায় যে বাড়িতে ছেলে মেয়েরা দ্বন্দ্ব করছে তো ছেলে মেয়ে সকলের বসার ব্যবস্থা করা উচিত আর আপন আপন জায়গা থেকে কেউ যদি প্রয়োজনে উঠে গেল তো সেখান সেখানে যখন আবার ফিরে আসবে তো সেখানে আপন আপন সিট অনুসারে সে বসে যাবে এইভাবে আমি আর আপনাদের সামনে বেশি লম্বা করছি না তবে আমরা মজলিসের আদব কায়দা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম খুব সংক্ষেপে আল্লাহ তবারাকুয়া যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন মজলিসের আদব কায়দা সঠিকভাবে মেনে চলি আর আমাদের দ্বারা যেন কোনো লোকের কষ্ট না হয় এইদিকে যেন আমরা খেয়াল করতে পারি এই তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু